না তাহারা যুদ্ধাস্ত্র সংবরণ করে ইহাই হইল তোমাদের করার মতো কাজ আল্লাহ চাইলে তিনি নিজেই সবকিছু বোঝাপড়া করিয়া লইতেন কিন্তু তিনি এই কর্মপন্থা এই জন্য অবলম্বন করিয়াছেন যেন তোমাদের একজনের দ্বারা অন্যজনকে পরীক্ষা ও যাচাই করিতে পারেন আর যেসব লোক আল্লাহর পথে নিহত হইবে আল্লাহ তাহাদের আমলসমূহকে কখনোই নষ্ট ও ধ্বংস করিবেন না তিনি তাহাদিগকে পথ প্রদর্শন করিবেন তাহাদের অবস্থা সুসংহত করিয়া দিবেন ويدخلهم الجنة عرفها لهم এবং তাহাদিগকে সেই জান্নাতে দাখিল করিবেন যাহার বিষয়ে তিনি তাহাদিগকে অবহিত করিয়াছেন يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم হে ইমানদার লোকেরা তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহা হইলে তিনিও তোমাদিগকে সাহায্য করিবেন এবং তোমাদের স্থিতিকে সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত করিয়া দিবেন আর যাহারা কুফরি করিয়াছে তাহাদের জন্য ধ্বংস নিশ্চিত এবং আল্লাহ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 معروف فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم তাহাদের মুখে তো আনুগত্যের স্বীকারোক্তি ও ভালো ভালো কথাবার্তা ধ্বনিত হয় কিন্তু যখন চূড়ান্ত নির্দেশ দেওয়া হইল তখন তাহারা যদি আল্লাহর নিকট নিজেদের প্রতিশ্রুতির সত্যতা প্রমাণ করিত তাহা হইলে তাহাদের জন্যই উহা কল্যাণকর হইত فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم এখন তোমাদের হইতে ইহাপেক্ষা অন্য কিছুর আশা করা যায় কি যে তোমরা যদি উল্টা মুখে ফিরিয়া যাও তাহা হইলে পৃথিবীতে আবার তোমরা বিপর্যয়ের সৃষ্টি করিবে এবং পরস্পরে একজন অপরজনের গলা কাটিবে أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم এই লোকদের উপরে আল্লাহ তালা অভিশাপ বর্ষণ করিয়াছেন এবং তাহাদিগকে অন্ধ ও বধির বানাইয়া দিয়াছেন أفلا يتدبرون القرآن أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها তাহারা কি কোরআন সম্পর্কে চিন্তা গবেষণা করে নাই নাকি তাহাদের হৃদয়সমূহের উপর তালা পড়িয়া গিয়াছে إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم الشيطان سول لهم وأملى لهم আসল কথা হইল যাহারা হেদায়েত সুস্পষ্ট রূপে প্রতিভাত হওয়ার পর তাহা হইতে ফিরিয়া গিয়াছে তাহাদের জন্য শয়তান এই আচরণকে সহজ বানাইয়া দিয়াছে এবং মিথ্যা আশা আকাঙ্ক্ষার ধারাকে তাহাদের জন্য দীর্ঘায়িত করিয়া রাখিয়াছে ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم এই কারণেই তাহারা আল্লাহর নাজিলকৃত দিনকে যাহারা অপছন্দ করে তাহাদিগকে বলিয়া দিয়াছে যে কোন কোন ব্যাপারে আমরা তোমাদিগকে মানিব فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم আল্লাহ তাহাদের এই গোপন কথাবার্তা খুব ভালো করিয়াই জানেন তাহা হইলে তখন কি অবস্থা হইবে যখন ফেরেস্তাগণ তাহাদের রুহগুলিকে কবজ করিবে এবং তাহাদের মুখ ও পিঠের উপর মারিতে মারিতে তাহাদিগকে লইয়া যাইবে ইহা তো এই কারণেই ঘটিবে যে তাহারা এমন পন্থা অনুসরণ করিয়া চলিয়াছে যাহা আল্লাহকে অসন্তুষ্ট করিয়াছে এবং তাহার সন্তোষের পথ অবলম্বন করা পছন্দ করে নাই এই কারণেই তিনি তাহাদের সমস্ত আমল বিনষ্ট ও নিষ্ফল করিয়া দিয়াছেন أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم যেসব লোকের হৃদয়ে বেধি রহিয়াছে তাহারা কি মনে করিয়া লইয়াছে যে আল্লাহ তাহাদের হৃদয়ে লালিত গোপন কপটতা প্রকাশ করিয়া দিবেন না আমরা ইচ্ছা করিলে তোমাকে তাহাদের স্বরূপ প্রত্যক্ষ করাইতে পারি আর তুমি তাহাদের মুখাবয়ব দেখিয়াই চিনিয়া লইতে পারিবে তবে তাহাদের কথাবার্তার ধরন দেখিয়া তুমি তাহাদিগকে অবশ্যই চিনিতে পারিবে আল্লাহ তোমাদের সকলের সব আমল খুব ভালোভাবেই জানেন ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم আমরা তোমাদিগকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন করিব যেন আমরা তোমাদের অবস্থা যাচাই করিতে পারি এবং তোমাদের মধ্যে কে মুজাহিদ ও কে নিজ স্থানে অবিচল তাহা জানিতে পারি إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم যেসব লোক কুফরি করিয়াছে আল্লাহর পথ হইতে লোকদিগকে বিরত রাখিয়াছে এবং তাহাদের সম্মুখে হেদায়েতের নির্ভুল পথ সুস্পষ্ট হইয়া উঠার পরও রাসুলের সহিত ঝগড়া করিয়াছে মূলত তাহারা আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না বরং আল্লাহ তাহাদের সব কৃতকর্ম ধ্বংস করিয়া দিবেন يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের অনুসরণ করো আর নিজেদের আমল বিনষ্ট করিও না إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم যাহারা কুফরি করিয়াছে আল্লাহর হইতে লোকদিগকে বিরত রাখিয়াছে ও মৃত্যুকাল পর্যন্ত কুফরি মতে শক্ত হইয়া রহিয়াছে তাহাদিগকে আল্লাহ কখনোই ক্ষমা করিবেন না অতএব তোমরা সাহস হারাইও না এবং সন্ধি ও সমঝোতার আবেদন করিয়া বসিও না আসলে তোমরাই বিজয়ী হইয়া থাকিবে আল্লাহ তোমাদের সঙ্গে রহিয়াছেন এবং তোমাদের আমল তিনি কখনোই বিনষ্ট করিবেন না إنما الحياة الدنيا لعب ولهو وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم ولا يسألكم أموالكم দুনিয়ার এই জীবন তো একটা খেলতামাশার ব্যাপার তোমরা যদি ইমানদার হও এবং তাকোয়ার নীতি অনুসরণ করিয়া চলিতে থাকো তাহা হইলে আল্লাহ তোমাদিগকে তোমাদের শুভ কর্মফল অবশ্যই দিবেন তিনি তোমাদের ধন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 লইয়া আসিবেন তাহারা তোমাদের মতো হইবে না নিশ্চয়ই